যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে চাও তার তবেই করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবেই করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবেই করো নবীর অনুসরণ ছাড়া জান্নাত মিলে না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো বায়না আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার এই করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার এই করো নবীর অনুসরণ ছাড়া জান্নাত মিলে না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পড়ো না নামাজ তোমার মুখে নাই দাড়ি এভাবেই কি জীবন তোমার দিয়ে যাবে পারি পড়ো না নামাজ তোমার মুখে নাই দাড়ি এভাবেই কি জীবন তোমার দিয়ে যাবে পারি পড়ো না নামাজ তোমার মুখে নাই দাড়ি এভাবেই কি জীবন তোমার দিয়ে যাবে পারি যতই দাবি করো তুমি নবীজির উম্মত এভাবেই তো যায় না হওয়া যত করো হিম্মত যতই দাবি করো তুমি নবীজির উম্মত এভাবেই তো যায় না হওয়া যত করো হিম্মত এখনো সময় আছে ফিরে শোনা পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো বায়না আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবেই করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবেই করো নবীর অনুসরণ ছাড়া জান্নাত মিলে না পাবে না জান্নাত তুমি যত করো না পাবে না জান্নাত তুমি যত করো না কিছু নাস্তিক আছে যারা নবীকে গালি দেয় তারা আবার এই সমাজে সম্মানী হয়ে রয় কিছু নাস্তিক আছে যারা নবীকে গালি দেয় তারা আবার এই সমাজে সম্মানী হয়ে রয় কিছু নাস্তিক আছে যারা নবীকে গালি দেয় তারাই আবার এই সমাজে সম্মানী হয়ে রয় সঠিক বিচার হয় না তাদের আমার এই দেশে সমাজেতে ওরাই দেখো বড় গলায় কাশে সঠিক বিচার হয় না তাদের আমার এই দেশে সমাজেতে ওরাই দেখো বড় গলায় কাশে কখনো তাদেরকে আমরা ছেড়ে দিব না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো না আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবে করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তবে করো নবীর অনুসরণ ছাড়া জান্নাত মিলে না পাবে না জান্নাত তুমি যত করো না পাবে না জান্নাত তুমি যত করো না যুবকদেরকে বলছি তোমরা দাড়ি কেটো না দাড়িবিহীন তোমায় নবী চিনতে পারবে না যুবকদেরকে বলছি তোমরা দাড়ি কেটো না দাড়িবিহীন তোমায় নবী চিনতে পারবে না যুবকদেরকে বলছি তোমরা দাড়ি কেটো না দাড়িবিহীন তোমায় নবী চিনতে পারবে না কবরে যাওয়ার পরে বলো ইনি আমার নবী নবীজি বলবে না চিনি না মিথ্যা বলছো সবই কবরে যাওয়ার পরে বলো ইনি আমার নবী নবীজি বলবে না চিনি না মিথ্যা বলছো সবই নবীজি সারা তরানেওয়ালা কে কেহই থাকবে না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো বায়না আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তাবেরি করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে চাও তার তাবেরি করো নবীর অনুসরণ ছাড়া জান্নাত মিলে না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো না পাবে না জান্নাত তুমি যত করো বায়না পাবে না জান্নাত তুমি যত করো বায়না